পথে চলা ফাসেক আলেমদের কথা শোনা তাদের আনুগত্য করা তাদের অনুসরণ করা এবং মূর্খ আবেদদের রাস্তায় চলা বা তাদের অনুসরণ করা এ হচ্ছে জাহিলি যুগের একটি ভ্রান্ত ধারণা যার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের নবুয়াদ প্রাপ্তির পূর্ব যুগে মানব জাতি গুমরা হয়েছে এর পেছনে এই দুইটি কারণ পাওয়া যায় এক হচ্ছে যারা সমাজের আলেম বা ধর্মীয় পণ্ডিত কিন্তু তারা ফাসেক ফাসেক মানে যারা আল্লাহ এবং রসুল্লা নাফরমন তারা পণ্ডিত বটে জ্ঞান রাখে ধর্ম সম্পর্কে কিন্তু তারা আল্লাহ এবং রসুলের নাফরমান তাদের ভক্ত হওয়ার কারণে তাদের অনুসরণের কারণে আর জাহেল মূর্খ আবেদ যারা সৎ লোক কিন্তু মূর্খ দিন সম্পর্কে সঠিক জ্ঞান নেই তাদের পথের অনুসরণ করার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে জাহেরি যুগে এরা পথভ্রষ্ট হয়েছে এইভাবে সুতরাং আমাদেরকে সতর্ক করা হয়েছে কোরআন এবং হাদিসে এদের পথ থেকে আমরা যাতে করে ফাসেক আলেমদের ফাসেক পণ্ডিতদের গুনাগার আল্লাহ রসুলের নাফরমান পণ্ডিতদের অনুসরণ না করি আর মূর্খদের পথে না চলি জাহিলি যুগের মতবাদগুলি বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে এই এই নয় যে শুধু জেনে রেখে দিলেন এই নয় যে সেই পথে চললেন ভুরুক্ষেপ করলেন না বরং সতর্ক সাবধান করা হয়েছে যে আপনারা এইসব কাজ করবেন না যে কাজগুলি জাহিলি যুগের মুশরেকরা করত কাফেররা করত বেদিনরা করত যার ফলে তারা পথভ্রষ্ট হয়েছে আকিদ আমলের ক্ষেত্রে তোমরাও যদি ওই পথ অবলম্বন করো তোমরাও পথভ্রষ্ট হয়ে যাবে এখন কথা হচ্ছে এখানে দুইটি বিষয়ের কথা বলা হয়েছে ফাসেক আলেমদের কথা আর জাহেল আবেদদের কথা লেখক বলছেন যে নবম জাহিলি মতবাদ হচ্ছে একতেদা ওহম বেফাসা কাতিল ওলামাই ও জুহালিল অব্বাদ তারা ফাসেক আলেমদের অনুসরণ করত এবং জাহেল আবেদদের ফাসেক আলেম এবং জাহেল আবেদদের অনুসরণ করত আল্লাহ রাবুল আলম তা থেকে সতর্ক করলেন তাহলে ফাসেক আলেম কারা একজন আলেমকে ধরে ফাসেক বলে দেবেন এমনিতেই নাকি অথচ আলেমদের কাছ থেকে সঠিক পথ প্রদর্শন নিতে হবে এটাও সত্য আলেমদের কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে আপনি কি করবেন কি করবেন না হালাল হারাম সরাসরি আপনি ইসলাম সম্পর্কে এতটা জ্ঞান হয়নি যে আপনি জেনে আমল করবেন তাও সম্ভব কথা তাহলে আলেমদের দিক নির্দেশন অবশ্যই নিতে হবে আলেমদের কাছ থেকে দিনের জ্ঞান অবশ্যই হাসিল করতে হবে আলেমদের থেকে মাসলা মাসাইল অবশ্যই জানতে হবে এটা অস্বীকার করার নাই এছাড়া কোনো উপায় নেই আল্লাহ বলেছেন ফার্স্ট আলু আহ্লা আলেমগণকে জিজ্ঞাসা করে নাও ইনকুন লাতা আলম তোমাদের যদি জানা না থাকে তাহলে আলেমদের আনুগত্য করা অবশ্যই জরুরি আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এবং অলিল আমর নেত্রী স্থানীয় ব্যক্তি এবং অলামাদের আনুগত্য করো অলিল মানে আমর মানে আলেমদেরও আনুগত্য করা আর যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন মুসলিম সমাজের মুসলিম দেশে তাদের আনুগত্য করা তাদের বিরুদ্ধে আচরণ করা নাই কিন্তু যা বৈধ ক্ষেত্রে হারামের ক্ষেত্রে নয় আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কারো আনুগত্য করলে কোরআন শূন্য মোতাবেক আল্লাহ রসুলের আনুগত্যের আওতাতেই হইতে হবে অর্থাৎ কমপক্ষে জায়েজ আনুগত্য হইতে হবে নেকির কাজে অথবা কমপক্ষে জায়েজ বৈধ কাজে আনুগত্য হইতে হবে মানতে হবে অবৈধ কাজে হারাম কাজে তাদের কোনো আনুগত্য নেই নবী করিম সাল্লাম বলেছে ইন্নামাত্র আতফিল মারুফ সৎ কাজে ভালো কাজেই আনুগত্য রয়েছে তাহলে অসৎ কাজে কোনো আনুগত্য নেই বাবার কথাও মানা যাবে না মায়ের কথাও মানা যাবে না স্ত্রীর কথাও মানা যাবে না স্বামীর কথাও মানা যাবে না রাষ্ট্রনেতার কথাও মানা যাবে না কোনো আলমের কথাও মানা যাবে না নাজায়জ অবৈধ কাজের ক্ষেত্রে খালেক স্রষ্টার বিরুদ্ধাচরণ করে কোন সৃষ্টির আনুগত্য নেই নবী এ হাদিসও বলেছেন আশা করি বুঝতে পেরেছেন তাই না স্রষ্টা মানে আল্লাহ রবুল্লা আলমিনের বিরুদ্ধাচরণ নাফারমানি করে মাসিয়াতুল খালেক আল্লাহ নাফারমানি করে বিরুদ্ধাচরণ করে কোন সৃষ্টির লাত আতা কোন আনুগত্য নেই কথা মানামানি নেই তো ফাঁসে আলেম কারা তাহলে যখন ফাসাকাতুল ওলামা বলেছেন লেখক তাহলে বোঝা গেল যে আলেম দুই প্রকারের আলেম দুই প্রকারের সৎ আলেম আর অসৎ আলেম অসৎ আলেম যারা তারাই ফাসেক আলেম যেমন মুসলিম সমাজে দুই শ্রেণীর মানুষ আছে ভালো মানুষ সৎ মানুষও আছে আবার অসৎ মানুষও আছে পাপিষ্ট গোনাগার মানুষও আছে আর ফাসেক লোকও আছে ফাসেক মুসলিমও আছে ঠিক তেমনি আলেম সমাজেও দুই শ্রেণীর মানুষ আছে আলেম সমাজেও দুই শ্রেণীর মানুষ আছে সব আলেমকে সৎ বলতে পারবেন না আর সব আলেমকে বলবেন যে না খারাপ তাও বলতে পারবেন না তাও জায়জ নাই সমস্ত আলেমকে আলেম হইলেই বলবেন যে এরা সব আল্লাহ আল্লাহ লোক এরা সব আল্লাহ ভীরুর লোক এটি যেমন সীমা লঙ্ঘন বাড়াবাড়ি আল্লাহ সীমা লঙ্ঘন করতে অতিরঞ্জন করতে নিষেধ করেছেন দ্বিতীয় আয়াত রয়েছে সুরাম মায়েরদার লাগুলু ফি দিন ধর্মীয় ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করবে না ব্যক্তি পূজা এখান থেকেই সৃষ্টি হয়েছে জন্ম নিয়েছে ব্যক্তি পূজা অন্ধভাবে আলেম হুজুর মাওলানা পি সাহেব ব্যাস এইভাবে এক শ্রেণীর লোকেরা গুমরা হয়েছে সীমালঙ্গন বাড়াবাড়ি করার জন্য যাচাই বাছাই করেনি নিজে কে সতালেম কে অসতালেম আর আর এক শ্রেণীর লোক না কাউ কি মানবো না কি মানবই না আমি যেটা বুঝি সেটাই মানবো তারাও গুমরা হয়েছে তো লেখক এই ফাসেক আলেম বলে তাহলে আলেমরা যে দুই ভাগে বিভক্ত এদিকে ইঙ্গিত করেছেন তাহলে সৎ আলেম আর অসৎ আলেম তাহলে সৎ আলেম কারা আর অসৎ আলেম তাহলে কারা আপনাদের কাছ থেকে জানি সৎ আলেম কাকে বলবেন হুম হুম একটু পার্থক্য হইল নাকি কোরআন হাদিস থেকে মাসাল মাসাইল বলবে একটু পার্থক্য হলো আর আপনারা বললেন যে কোরআন হাদিস মোতাবেক আমল করবে ব্যক্তি জীবনের ক্ষেত্রে হ্যাঁ, এই দুইটি কথা আমি জানতে চেয়েছি এই দুইটি কথা তাহলে সৎ আলেমের মধ্যে দুইটি গুণ থাকতে হবে সৎ আলেমের মধ্যে নেক আলেম যাদের অনুসরণের কথা আল্লাহ উলিল আমরে বলেছেন যে আলেমদের তোমরা আনুগত্য করো সে আলেমদের কাছ থেকে দিন সম্পর্কে জ্ঞান হাসিল করো দুইটি গুণ থাকতে হবে একটি হচ্ছে তারা কোরআন সন্ন্যার সঠিক ব্যাখ্যা দেবে অপব্যাখ্যা করবে না যে কোরআন এবং হাদিস মোতাবেক তারা দিক নির্দেশনা দেয় যে কথাটি দিকে ইঙ্গিত করেছে অন্য ভাষায় একটি শর্ত কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে না বরং সঠিক ব্যাখ্যা দেবে মানুষকে সঠিক ব্যাখ্যা কি যেইভাবে রসুল্লাহাম বুঝিয়েছেন কোরআন এবং হাদিসের ব্যাখ্যা যেভাবে সাহাবাহিক কোরআন হাদিস বুঝেছেন যে দৃষ্টিকোণ থেকে বুঝেছেন না যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝাবে এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা আর এর ব্যতিক্রম হচ্ছে যে না স্বাধীনভাবে সে বুঝবে কোরআনের এই আয়াতের এই অর্থ এই আয়াতের এই অর্থ এই হাদিসের এই অর্থ এমন এমন অর্থ বর্ণনা করছে হয় পলিটিক্যাল ব্যাখ্যা করছে রাজনৈতিক ব্যাখ্যা অথবা এমন ভ্রান্ত ধর্ম ব্যাখ্যা করছে যে ইসলামকে একেবারে শির্কের ধর্মে পরিণত করছে যে আল্লাহকে পেতে হলে মাজার অলি আউলিয়ার সিজদা ছাড়া আর তাদেরকে ডাকা ছাড়া আহ্বান করা চালাকে পাওয়া যেতে পারে না এটাও তো ধর্মীয় ব্যাখ্যা কিনা এক শ্রেণী আলেমদের এভাবে ব্যাখ্যা করছে যে আল্লাহকে পেতে হলে ওসিলা ধরতে আর ওসিলা হচ্ছেন পীর মুর্শেদিন আর মাজার সুতরাং তা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এটাও তো একটা ব্যাখ্যা ইসলামের আর এর একটি বড় দল আছে ভারত উপমহাদেশে এদের সংখ্যা বেশি ভারত বাংলাদেশ পাকিস্তানে এদের সংখ্যা সবচেয়ে বেশি যারা বলছে আল্লাহকে পেতে হলে পীর ধরতে হবে মাজারে যেতে হবে অরুষে যেতে হবে কাউ কবর চাদর চড়াইতে হবে কবর পাকা করতে হবে অলিয়া আউলিয়ার মাধ্যম দিয়ে আল্লাহকে পেতে হবে এই ব্যাখ্যা করছে তাহলে এক শ্রেণীর আলেম যারা ফাসেক আলেম মানে আল্লাহ রসুলের না ফরমান বিরুদ্ধাচরণকারী আলেম তারা হচ্ছে যারা ইসলামের অপব্যাখ্যা করে থাকে আর সৎ আলেম এর বিপরীত যারা ইসলামের কি করে থাকে সঠিক ব্যাখ্যা দিয়ে থাকে যেইভাবে আল্লাহ রসুল সাহাবাইকেরামরা ব্যাখ্যা দিয়েছেন এমন কথা সাহাবাইকেরামদের যুগে পাওয়াই যায় না আর এখন পাওয়া যাচ্ছে তাহলে এটি হচ্ছে ইসলামের অপব্যাখ্যা ঠিক না এর একটা উদাহরণ দিচ্ছি ইসলামকে কত ভাগে বিভক্ত করা হয়েছে বলছে যে তুমি মুসলমান হওয়ার সাথে সাথে তুমি কি কোন একটা হইতে হবে এ ব্যাখ্যা আছে না নেই এক শ্রেণী লোকদের কাছে সাহাবাই কেরামরা মুসলমান ছিলেন না ছিলেন না ছিলেন তার সাথে মুসলিমের সাথে তাদের আর একটা কি নাম ছিল কোন নাম ছিল বাকরি উমারি উসমানি আলবি ফাতেমি এরকম কিছু ছিল নাম ছিল না তাহলে আচ্ছা তারপরে তারা তাসাওফের ক্ষেত্রে পীর মরিদির ক্ষেত্রে তারা করেছে কি পীরতন্ত্রের ক্ষেত্রে বিভিন্ন নাম নিয়েছে বলছে তরিকতের ক্ষেত্রে আপনি কোন তরিকার সাথে জড়িত চিস্তি না কাদরি কটা তরিকার উপর আপনি করেছেন বয়াত নিয়েছেন বা বয়াত হয়েছেন পীর সাহেব হলে বয়াত কয় তরিকা তিনি খলিফা আর যদি মরিদ হয় তাহলে কয় তরিকার বয়াত হয়েছেন বা কোন তরিকার বয়াত হয়েছেন আপনি কাদেরি চিস্তি সাহারওয়ার্দি না নকশবন্দি কোন তরিকা তো নবী সাল্লামের জামানায় এই লোকগুলি এই যে লোকগুলি কাদের ইত্যাদি ধরনের পরে এসছে তার আল্লাহ নবীর জামানায় তো সাহাবাই কারামদের মধ্যে আল্লাহ অনেক লোক ছিলেন আবু জারের কোন তরিকা ছিল হাসান হুসেনের কোন তরিকা ছিল ছিল যে তরিকার লেভেলটা লাগাতেন তারা তাহলে ইসলামকে এইভাবে বিভক্ত করে তারা ইসলামকে বুঝেননি এই ব্যাখ্যা ইসলামে ছিল না যে মুসলিম হওয়ার সাথে সাথে কোন একটা মজহাবের ছায়াতলে দাঁড়াইতে হবে তারপরে একটা কোন তরিকতের মারিফতের ছায়াতলে দাঁড়াইতে হবে না হলে মুসলমান হওয়া যাবে না না হলে আল্লাহকে পাওয়া যাবে না ইত্যাদি তা এগুলি সাহাবাই কেরামদের যে কোরআন সন্ন্যার জ্ঞান তার বিপরীত তারা এইভাবে কোরআন সন্নাকে বুঝেননি তারা বুঝেছেন ইন্না হাজি উম্মাতাকুম ওয়াহেদা মুসলিম উম্মা জাতি হচ্ছে একটি উম্মত একটি জাতি ওয়ানা বকুম হে মুসলিম উম্মত আর আমি তোমাদের রব ফাবুদুন একমাত্র আমার ইবাদত করো সোজা আর একমাত্র রাস্তা ধরকার তরিকাকার বারবার আমি ওই দুয়াটি কবরে দাফন দাফন দুয়াটি জন্য আপনাদেরকে তরিকা একমাত্র কার আর কোন মিল্লাতের দোয়া কখনো পড়েন না না কারো জন্ম হইলে পড়েন না বিবাহ সাদীর সময় পড়েন বড় বড় অনুষ্ঠানগুলিতে এই সময়গুলি হয়ে থাকে কারো জন্ম হইলে একটা খুশির সময় বিবাহর দিন একটা খুশির সময় আর মরণের দিন একটা শোকের সময় একটা বড় লোকজন আসে একসাথে সমবেত হয় দোয়া করে মাইয়েতের জন্য সেই সময় কারো কারো দোয়া পড়েন না পড়েন ওটা সুরুল্লাহামের তরিকা তাহলে এইভাবে সাহাবাহিক আমার দিনকে বুঝেছে এর ব্যতিক্রম যারা ইসলামকে বুঝেছে তারাকে কি বলবো হাসে কালেম হাসে কালেম কোরআন হাদিসের ইসলামের যারা অপব্যাখ্যা করেছে তারা ফাসেক আলেম ফাসেক আলেম মানে ফাসেক মানে বেরিয়ে যাওয়া আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণকারী আলেম তারা দ্বিতীয় শ্রেণী ফাসেক আলেমদের তারা কারা কোরআন হাদিসের অপব্যাখ্যা তো করে না ইসলামের অপব্যাখ্যা করে না কিন্তু কি করে কোরআন সন্ন্যার তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করে না পার্থিব লোভ লালসার কারণে পার্থিব স্বার্থের কারণে বিভিন্ন কারণে ইসলামের নিজের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন জীবনের ক্ষেত্রে বাস্তবায়ন করে না তারা কোরআন এবং হাদিস ইসলামের ওপর আমল নেই তাদের কিন্তু তাদের আপনি ভক্ত এরা আলেম এরা এত বড় বড় বক্তা এত বড় হুজুর তাদেরকে মানব না তো কাদেরকে মানব অথচ তারা আমল করে না তারা আমল করে না কোরআন এবং হাদিসের উপর হাফেজে কোরআন ফজরের নামাজ পড়ে না হাফেজে কোরআন মাদ্রাসা পড়েছে কামেল পাশ করেছে বা দৌড়া ফারে গেছে দাঁড়িয়ে রাখে না কি বলবেন এদেরকে সৎ আলেম যে এত বড় আলেম তারপরে পার্থিব স্বার্থের জন্য এগুলো তো ব্যক্তি জীবনের ব্যাপার স্যাপার হইল পার্থিব স্বার্থের জন্য তারা এমন কাজ করেছে যেগুলোকে তাদের আলেমেরা বলেছে এগুলি কুফরি গণতন্ত্র রাজনীতিতে অংশ নেওয়া একজন আলেম গণতন্ত্র রাজনীতি অংশ নিয়েছে পার্থিব স্বার্থের জন্য যে আমি একটা এমপি হয়ে যেতে পারবো আর এমপি হলে তারপরে যদি আরেকটু শক্তিশালী হয়তো মন্ত্রী মন্ত্রিত্ব পেয়ে যেতে পারি মন্ত্রী হয়ে যেতে পারি এগুলো পার্থিব স্বার্থ তারপরে একটা মন্ত্রী বা এমপি হয়ে যেতে পারলে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা বিদেশে পাঠানোর ব্যাপারটা ইউরোপ আমেরিকায় তাদের ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য বিরাট বিরাট ফ্যাসিলিটিগুলি তার হবে ভালো ভালো চাকরির খোঁজ খবর আসবে মন্ত্রীদের কাছে প্রথম আসবে ভালো ভালো চাকরির বিদেশি চাকরির ফ্যাসিলিটিগুলি আসবে সেগুলি তাদের কাছে খবর আসবে এগুলি কে ভোগ করবে জনসাধারণ নাকি ওরা ভোগ করবে এই সব স্বার্থের কারণে তারা গণতন্ত্রের রাজনীতিতে ঢুকে পড়লো অথচ তাদের মুরব্বীরা হ্যাঁ, তাদের প্রতি ধর্মের প্রতিষ্ঠা বা তাদের তরিকার প্রতিষ্ঠা তারা তারা বলেছে যে কুফরি মতবাদ কাফের মুসলিম সমান হইতে পারেন না অসৎ সৎ সমান হইতে পারেন না একজন আলেম জালেম সমান হইতে পারেন না একজন নামাজি বেনামাজি সমান হইতে পারেন না আর তাদের আলেমের কথা শুধু কারণ আল্লাহ কোন বলছেন সাবুল জান্না জান্নাতি আর জাহান্নামি সমান হইতে পারেন না আর গণতান্ত্রিক পদ্ধতি মানে সবাই সমান সবাই সমান নাগরিক হিসাবে সবাই সমান ভোট একটা ভোটের অধিকার আপনার আছে আমার আছে কোনো পার্থক্য নেই আমার ভোটের বেশি বল আছে আপনার চাইতে কোনো বল নেই আপনি এক অক্ষর জানা হয়তো কোরআন দেখেও পড়তে পারেন না আমি ত্রিশ বছর কোরআন হাদিস পড়ায় লাগিয়ে দিলাম তারপর আমার ভোটের মূল্য অতটুকু যতটুকু আপনার ভোট আপনার কেন একজন কাফের যে আল্লাহর শত্রু আল্লাহকে গালি দিচ্ছে আল্লাহর দিনকে গালি দিচ্ছে আল্লাহর দিনের বিরুদ্ধে লিখছে তারও ভোটের মূল্য ততটাই ঠিক না তাহলে এইভাবে নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে হোক আর অর্থনীতির ক্ষেত্রে হোক সুদী কারবারের সাথে জড়িত হয়ে যা সুদী ব্যাংকের সাথে জড়িত হয়ে যা তার একটা সদস্য হয়ে যাওয়া তারপরে কত রকমের আজকাল এলআইসি করতো এরা যারা সুদ করতো তারা এলআইসি করতো আর জোয়া জোয়ার যে হারাম ব্যবসা করে তারা এলআইসি করতো আজকাল ধর্মের নামে সব ইসলামের লেভেল লাগে এলআইসি করাচ্ছে লাইফ ইন্স্যুরেন্স করাচ্ছে কি লাইফ ইন্স্যুরেন্সের নাম তা করাচ্ছে ইসলামের নাম দিয়ে ইসলামের লেভেল দিয়ে সবকিছুতে ইসলামিক লেভেল বুঝতে পারছেন ইসলামিক ড্রামা ইসলামিক জানি না কি ইসলামিক গণতন্ত্র ইসলামিক সংস্কৃতি অনুষ্ঠান কত রকমের ইসলাম সব ইসলামিক তো এইভাবে যারা আলেম তো মানে এলম আছে কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে এক ক্ষেত্রে অথবা একাধিক ক্ষেত্রে তারা এল মোতাবেক আমল করে না তাহলে দুই শ্রেণীর আলেমদেরকে কি বলা হয়েছে ফাঁসে কালেম এই দুইটি গুণ থাকতে হবে না তাহলে সৎ আলেম হবে একটা হচ্ছে কোরআনের সঠিক ব্যাখ্যা করবে আর কোরআন সন্ন্যার নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য বাস্তবায়ন করবে যতটুকু পারবে বাস্তবায়ন করবে নামাজের ত্রুটি নেই হজ জাকাতে ত্রুটি নেই আমার দেশে অনেক এরকম আছে মৌলী সাহেব হুজুর আছে ষাট বছর বয়স হয়ে গেছে ভালো ঘর গৃহস্থী আছে জমি জায়গা আছে সম্পদ আছে হজে আসে না যে লোকটি ষাট বছর বয়স হয়ে যাচ্ছে অথচ তার কাছে দু চার পাঁচ দশ লাখ টাকা আছে তারপরে হজে আসে নাই যাবো ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এই সে করে জাহেল মূর্খদের মতো তাহলে তার কেমন করে আনুগত্য করবেন যদি কেউ বলে সমাজের লোকেরা বলে যে আমাদের এত বড় আলে মৌলানা সাহেব অমুক হুজুর সাহেব উনি তো ষাট বছর বয়স হজ করেন তা আমাকে এখনই কেন বলছেন বিশ বছর পঁচিশ বছর বয়সে আমাকে হজ করতে যাবো ছেলে মেয়েদের বিয়ে সাদি দিয়ে চাকরিটা শেষ হয়ে যায় ইটার হয়ে যায় তখন যাবো না এরা অনুসরণীয় না কারণ এদের আমলে ত্রুটি অথচ আলেম সাহেবের কাছে এতটা পয়সা আছে সে পঁচিশ বছর বয়সে হজ করে আসতে পারতো হয়তো এরকম বিভিন্ন উদাহরণ আপনি পাবেন জীবনের ক্ষেত্রে কথা হচ্ছে যে তাহলে ফাসেক আলেম কাকে বলবেন মনে রাখবেন যে ব্যক্তি ইসলামের অপব্যাখ্যা করে বা কোরআন সন্ন্যার অপব্যাখ্যা করে আর কোরআন সন্না মোতাবেক আমল করে না সে হচ্ছে ফাঁসে কালেম ফাঁসে কালেমদের অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন আর বলেছেন ফাঁসে কালেমদের অনুসরণ করাই কি হচ্ছে জাহিলি যুগের মতবাদ ভ্রান্ত পথ গুমরা পথভ্রষ্ট হয়ে যাবেন সে নিজে আমল করেন আপনিও কি করবেন আমাদের সে মূর্খ বলে আলেম হয়েই তো নামাজ পড়ে ইয়ে করে বিলম্ব করে জামাতে আসে না তা আমাদের কি আছে গুমরা হয়ে যাবেন আপনি এরকম যদি অনুসরণ করেন আলেমরা এত বড় না আলেমরা তো ওরসে যাচ্ছেন তারা কে ওরস করছেন তারা মিলাদ করছেন তা আমরা কি বুঝি আমরা কেন করবো না গুমরা হয়ে যাবেন আপনি বুঝতে পেরেছেন তাহলে সৎ আলেম হতে হলে তাহলে কি করতে হবে দুইটি শর্ত থাকতে হবে একটা হচ্ছে কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা করতে হবে আর কোরআন সন্না মোতাবেক আমল করতে হবে জাহেল আবেদ কাদেরকে বলা হয়েছে তাহলে এবাদত করে কিন্তু জ্ঞানহীন কোরআন সন্না সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন এমন নয় যে তারা গুণাগার মানে এইরকম গুণাগার যে আমল করেন না আমলবিহীন গুণাগার নাই কিন্তু আমল করে গুণাগার হ্যাঁ গুণাগার আবার দুই প্রকার তাহলে এর দ্বারা কি বোঝা গেল গুণাগার হচ্ছে দুই প্রকার এক হচ্ছে আমলবিহীন গুণাগার আমল করেন না সেজন্য বেনামাজি গুণাগার বেরোজগার গুণাগার ঠিক না সিগারেট খাওয়া গুণাগার মদ খাওয়া গুণাগার জুয়া খেলা গুণাগার আর আর এক শ্রেণীর গুণাগার হচ্ছে মূর্খ আবেদ যারা কোরআন সন্ন্যার বিপরীত আমল করে বিদাতি আমল করে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ টুপি তো আছেই ইসলামিক লেবাস তো আছেই যেগুলোকে ইসলাম লেবাস আমাদের দেশে বলে সব আছে নামাজ রোজা সব আছে এমনকি তাহাজুদ আছে আর ওরসও আছে কবরে চাদর চড়াও আছে ঈদে মিলাদুল নবীও আছে সবাই বাড়াতে হালুয়া রুটিও আছে কথা বুঝতে পেরেছেন ওগুলিও আছে এদেরকে বলা হয়েছে কি জাহেল আবেদ এলেম নাই অন্তরটা ভালো যে আল্লাহকে পেতে হলে আমল করতে হবে কোন আমলই ছাড়ে না সুন্নতি আমলও ছাড়ে না আর বিদাতি আমলও ছাড়ে না সন্নতি আমল ছাড়ে না আর বিদাতি আমল ছাড়ে এরা হলো জাহেল আবেদ মূর্খ আবেদ যে মূর্খ আবেদরা বলছে হুজুর ছয় মাস শুধু নিয়ত মুখস্থ করেছি নিয়ত ছাড়া যায় নাকি নিয়ত ছাড়া যায় না তো পড়তে হবে ছয় ছয় মাস এত কষ্ট করে মুখস্থ করেছি আর নিয়ত পড়বো না বিনা নিয়তে নামাজ পড়বো না নিয়ত ছাড়বো না হ্যাঁ জাহেল আবেদের জ্ঞান রাখে না যে নবী সাল্লাম কোথেকে নামাজ শুরু করলেন না কোথায় কি নামাজ শেষ করলেন তো আল্লাহ ফকরাবুল আলমিন সতর্ক করেছেন এই দুই শ্রেণীর মানুষ থেকে ফাসেক আলেমদের থেকে সতর্ক করেছেন আর জাহেল আবেদের থেকে সতর্ক করেছেন তাহলে জাহেল আবেদ সম্পর্কে একটি কথা বলে দেওয়া যথেষ্ট যারা বিনা এলমে কোরআন সন্ন্যার এলম রাখে না ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না কিন্তু আমল করে তারা জাহেল আবেদ আর যারা এবাদত বন্দী করে না ফাঁসের এবাদত বন্দী নাই তাদের আর নামাজ না থাকলে তখন তো ইসলামের কোন অংশই নেই আল্লাহ ফকরাবুল আলমিন সতর্ক করেছেন এই বলে ফাতাবি মহান আল্লাহ এই আয়াত নাজিল করেছেন এই বিধান নিয়ে এসছেন আমাদের জন্য আমানু হে মমিন সকল ইন্না মিনাল আহবার নিশ্চয়ই বহু পণ্ডিত আহবার হাবরের বহু বচন জামা হাবর বলা হয় ইয়াহুদীদের পণ্ডিতদেরকে ইহুদি ধর্মের পণ্ডিত আলেমদেরকে আমরা ইসলামী ভাষায় আলেম বলি তাদেরকে আলেম বলা যেন তাদের সম্মান করা অথচ তারা পথভ্রষ্ট সেই জন্য তাদেরকে পণ্ডিত শব্দটি ব্যবহার করাই উচিত যদিও কেউ কেউ আলেম বলেছে তো ইহুদিদের ধর্মীয় পণ্ডিতকে বলা হয়েছে হাবর আহবার ইন্না কাসির আমিনাল আহবার বহু পণ্ডিতরা ও রোহবান রাহেবের বহু বচন রাহেবের জামা এবং বহু ধর্মযাজক বহু ধর্মযাজক প্রাচীন যুগে হাবর বলা হয়তো ইহুদিদের আলেমদের কারণ ইহুদিদের যারা ধর্মীয় নেতা তার জ্ঞানী হতো তাওরাত সম্পর্কে বাইবেল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতো সুতরাং তাদেরকে বলা হয় যদিও বিকৃত কিতাব কিন্তু তারা জ্ঞান রাখতো সে সম্পর্কে এই জন্য তাদেরকে আহ্বার বলা হয়েছে আর খ্রিস্টানরা বিপরীত তারা অধিকাংশে মূর্খ হতো জ্ঞান রাখতো না কিন্তু আমল ভালো এদের মূর্খ কিন্তু আমল ভালো জি এদেরকে রোহবান রাহেবের বহু বচ্চন ধর্মযাজক এরা ধর্মীয় কাজকর্ম করে কিন্তু জ্ঞানহীন অবস্থায় মূর্খতার সাথে অনেক কুসংস্কার বিরাট করে যেমন বিদাতি মুসলিমদের অবস্থা তো আল্লাহ ফকরাবুল আলম এই দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন যে এরা বা এদের অধিকাংশরা কি করে লায়া কলুন আমু নাস মানব সকলের ধন সম্পদ ভক্ষণ করে মানুষের ধন সম্পদ আত্মসাত করে বিল বাতিল অন্যায় ভাবে বাতিল পন্থায় অন্যায় ভাবে মানুষের ধন সম্পদ কেমন করে ভক্ষণ করতে হবে আত্মসাত করতে হবে কেমন করে পকেটে ঢুকাইতে হবে এসব রাস্তা জানে ওরা সোজা আঙ্গলে ঘি বেরোবে না সুতরাং কোন আঙ্গলে ঘি বেরোবে বুঝে আলেমরা ও জানেন না যে আলেমরা জনসমাজের টাকা বের করতে পারে না পকেট থেকে আর পীরেরা ওই তরিকা জানে পীরেরা জানে যেন কোনো পীর গরিব নেই কোনো পীরকে গরিব দেখাতে পারবেন না টাকা কেমন করে বের করতে হবে জনসমাজের মরিদদের পকেট থেকে জানে নজর নিয়াজের তরিকা আছে ফাতেহার তরিকা আছে আর মান্যতের তরিকা আছে আর সবগুলি পীর পীর বাবাকে দিতে হবে পীর বাবার মাধ্যমে সন্তোষ কেন ওসিলা আলেমকে তার ওসিলা মনে করেন না যে আলেম ওসিলা কিন্তু পীর বাবা ওসিলা আর ওয়াসিলা না থাকলে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবেন না এই কথা শিখিয়ে দিয়েছে তারা সুতরাং টাকা পয়সা কেমন করে পকেটে ঢুকাইতে হবে আপনাদের পকেটে থেকে ওটা জানে পীরেরা জানে আলেমরা জানে না সেই জন্য বেচারা গরিব আলেম মানে ভালো আলেমের কথা বলছি দুই শর্ত সাথে সৎ আলেম লায়া করুন আমু আল্লাহ বাতিল তারা মানুষের ধন সম্পদ ভক্ষণ করে বাতিল পন্থায় অন্যায় ভাবে আর দ্বিতীয় গুণ হচ্ছে তাদের খারাপ কি আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে দেখেন দেশে গিয়ে আপনি বাস্তবে এটা দেখতে পাবেন আপনি গিয়ে যখন সহি সন্ন্যতের কথা বলবেন সিরকির কথা বলবেন বিদাতের কথা বলবেন সাধারণ মানুষ আপনার বিরোধিতা করবে না কারণ সাধারণ মানুষ জানে যে আপনি সৌদি আরবে থেকে এসছেন আল্লাহ রসুলের দেশে থেকে এসছেন কিছু না কিছু তো জ্ঞান তার চাইতে বেশি আপনি নিয়ে এসছেন এটা সাধারণ মানুষ জানে আপনার বিরোধিতা করবে কে বিদাতি মোল্লা মলবিরা বাস্তব সত্য কথা যদি গ্রামে গ্রামে কোনো বিদাতি মলবি না থাকে মোল্লা না থাকে তাহলে জানেন আপনার ক্ষেত্র অনুকূলে সুন্দর আপনি ইসলামের দাওয়াত দিতে সহজে পারবেন ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল কলেজের লোক ছাত্র শিক্ষক সবকে পারবেন আপনি দাওয়াত দিতে যুবকদেরকে আম লোককে পাবলিক লোককে মূর্খ লোকদের সবাইকে দাওয়াত দিতে পারবেন আপনি খুব সহজে তারা কবুল করবে কারণ তারা জানে যে আমরা কি জানি সে তো মক্কায় থেকে এসছে সে হজ করে ওমরা করে আরবে থেকে এসছে সেখানে আরবি ভাষায় অনেক কথা সে জেনে এসছে শুনে এসছে তার সমানকে আমরা জানি সে বলছে ঠিক আছে যুক্তি কথা কথা ভাবি বলছে বলে না জনসাধারণ লোকেরা এলা বাস্তব অভিজ্ঞতায় যখন যাবেন তো শুনতে পাবেন আপনি কিন্তু গ্রামে যদি দু একটা মোল্লা থাকে খবরদার এই মূর্খর কথা শুনবেন ওয়াহাবি হয়েছে সৌদি আরব জানো ওদের মজা আলাদা আমাদের মজা দিন কুমলিয়া দিন কথা বলছেন খবর দার ও কথা শুনবে না কিছুই যদি না করতে পারে আপনি প্রভাবশালী লোক পয়সাওয়ালা লোক মাসাল্লাহ তো লোকে তো ভয় করে এমনকি মোল্লাও ভয় করে যে এর পকেট থেকে তো আমার বেতন আসবে আপনার সরাসরি বিরোধিতা করবে না কি করবে জানেন চুপি চুপি বলবে ও যা বলছে বলতে দেন আপনারা চুপচাপ থেকে যাবেন ওর সাথে কথা বলবেন না ওর সাথে কথা বলবেন একটু উপেক্ষা করবেন যে কথা বলবে চুপচাপ থেকে যাবে যা বলছে বলতে দুদিন তিন দিন বলবে দু চার মাস চলে যাবে আবার চলে যাবে আমাদের কাজ আমরা করতে থাকবো বুঝতে পারছেন বাস্তব কথা বলছি ওই সিলেটের এক ভাই বহু লোকের বলে থাকে সিলেটের এক ভাই বলছে প্রভাবশালী সে তো বলছে যে দেশে গিয়ে যখন এইসব তহিদ সোননাথের কথা বললাম তো আলেমরা তো খুব তাদের জ্বালা কিন্তু সরস কিছু বলতেও পারছে না কিন্তু তারা তো অভাবী তাদের বেতন আমরাই দিই করবে কি তখন জনসাধারণ তো আমার কথা শুনছে বলছে না কথা তো ভালো কথা তো ভালো চুপচাপ সবাইকে বলছে খবরদারি কথা শুনিও না যা বলবে বলে বলতে দাও বাস বলতে দাও বাস তার কথা শুনবে না মানবে না জি বাতেল পন্থীদের বিভিন্ন রাস্তা একটা প্রলোভন দেওয়া একটা ধমক দেওয়া যদি ওই রকম পরিস্থিতি থাকে ধমক দেওয়ার মতো ক্ষমতা থাকলে ধমক দেবে আর প্রলোভন দেওয়ার ক্ষেত্র থাকলে প্রলোভন দিয়ে পারি তো তাহলে সেটা করবে আর তাও যদি না করতে পারে তাহলে কি করবে শুনিও না ও যা বলছে বলতে দাও আর তোমাদের কাজ তোমরা করতে থাকো তোমাদের কাজ তোমরা করতে থাকো ও যা বলছে তাকে বলতে দাও জি তো এই রাস্তা অবলম্বন করবে এই বিদাতিরা যদি কিছুই না করতে পারে আর যদি বিরোধিতা করতে পারে দু চার পাঁচজন আলেম তা হয়ে যায় বিদাতিরা তাহলে আর আপনাকে দেখছি আপনি এত প্রভাবশালী নন আপনার এরকম সমাজে প্রভাব নেই আপনার বংশবলী অত মজবুত নেই তখন আপনাকে যে কোনো রকমের কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত আদেশ করে মানে ওকে জি একে মানলে না কিভাবে এগুম না হয়ে এসছে এ ধর্ম বিক্রি করে বাপদাদা ধর্ম ছেড়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি কত না কি বলবে আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করছে কিনা আপনার কথা বহু জনসাধারণ ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার ওরা শুনতে শুরু করেছিল যে না সন্ন্যতের কথাবার্তা তো ভালো কথা বলছে কিন্তু ওয়াসুদ্দুন মোল্লারা আহবার আর রহমান ধর্মীয় পণ্ডিত আর ধর্ম যাজকরা এক তো করে কি আত্মসাত করে অন্যায় ভাবে মানুষের টাকা পয়সা খাই দেয় বেতন হয়তো এক হাজার টাকা বা পাঁচশো টাকা হয়তো মক্ত বেতন কিন্তু কোরআন খানিক করে আর মিল্লাদ করে আর মানুষকে জান্নাত জান্নাত বক্সে বিভিন্ন রকম তরিকায় বক্সে এইসব করে অনেক টাকা ইনকাম করে আর তার টাবিজ আছে হ্যাঁ, এটা তো একটা গুরুত্বপূর্ণ ইনকামের সোর্স আমি বলেই গেছিলাম ওটা আর মানুষকে আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে যেইভাবে হোক বাধা সৃষ্টি করে এই এক আয়াত ছিল আয়াত নম্বর চৌত্রিশ আয়াত নম্বর একত্রিশে রয়েছে সুরা তবর আহবার আহম অরহবান আহম আর বাবা মিন্দুনিল্লাহ আল্লাহ বলছেন যে ইয়াহুদি এবং খ্রিস্টান জনসাধারণরা তারা কি করেছিল তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে এবং ধর্মযাজকদেরকে আল্লাহর সাথে তারা রব পৃষ্ঠপোষক বানিয়ে ফেলেছিল প্রভু বানিয়ে ফেলেছিল আল্লাহর কথা যেমন মানত আল্লাহর সাথে সাথে তাদের ধর্মীয় পণ্ডিতদের কথা মানত হুজুরদের কথা মানত পীরদেরও আর ধর্মীয় যারা আবেদ রহবান ধর্মযাজক তাদের কথা মানত খ্রিস্টানদের মধ্যে আর ইহুদিদের মধ্যে এই অবস্থাই ছিল যে অবস্থার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এই আয়াতে যারা তারা তারা ধর্মীয় পন্ডিত এবং ধর্ম ধর্মজাজদেরকে আল্লাহর সাথে তারা রব বানিয়ে ফেলেছে আর বাবা মেন্দুনিল্লা রব বানিয়ে ফেলেছে এই আয়াত যখন নাজেল হল আদি ইবিন হাতেম রাজি আল্লাহ তালান আদি ইবিন হাতেম রাজি আল্লাহ তালান হায়েল অঞ্চল সৌদি আরবে বর্তমানে হায়েল অঞ্চল আছে এই হায়েল অঞ্চলে তাদের বাড়ি ছিল তো তিনি মুসলমান হলেন খ্রিস্টান ছিল তার আগে এরা খ্রিস্টান ছিল বংশগত জি আদি আদি ইবিন হাতেম হাতেম তাইর গল্প শোনেনি কিস্তা কাহিনী হ্যাঁ তার দানশীলতা এইসবের কথা শুনেছেন তো ওই ওই হাতেম কুফুরির অবস্থায় মারা গিয়েছিল কিন্তু খুব দানশীল লোক ছিল আর তার ছেলে আদি রাজি আল্লাহ তারা মুসলমান হয়েছিলেন মুসলমান হয়েছিলেন যেহেতু খ্রিস্টান ধর্ম থেকে যখন এই আয়াত পড়ে সুলান এল নবী করিম সাল্লাম তখন আদি বলেন ইয়া রসুল আল্লাহ হাদিস না নোমান আমরা আমাদের ধর্ম যাজকদের আর পন্ডিতদের তো এবাদত করতাম না আল্লাহ বলছেন ইত্তাখাজ আহবা রাহম রহবান আহম আর বাবা মিন্দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে সাথে তারা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে ধর্মযাজকদেরকে রব বানিয়ে ফেলেছে আমরা কোথায় আর বাবান আমরা তো রব বানাইনি তাদের ইবাদত করতাম না ইবাদত আমরা তিনি অস্বীকার করলেন না আমরা তো এরকম করতাম না নবী তার উত্তরে কি বলেছিলেন শুনুন বললেন আচ্ছা তোমাদের ধর্মীয় হুজুররা আর তোমাদের মুরব্বীরা তোমাদের ধর্ম যাজকরা যদি কোনো কিছুকে হালাল বলে ঘোষণা করতো তোমরা হালাল বলে মেনে নিতে না অন্ধভাবে মেনে নিতে যে আমাদের যখন ধর্ম যাজকরা আর পন্ডিতরা হালাল বলেছে হালাল এতদিন হারাম ছিল আজকে থেকে হালাল হয়ে গেল কেন যে ধর্মীয় পন্ডিতরা কি বলেছে হালাল বলেছে কোন কিছু আবার এর বিপরীত এতদিন কি ছিল হারাম ছিল ধর্মযাজকরা কি করলো হালাল করে দিল হালাল হয়ে গেল এটা করতে না তোমরা যখন তারা হালাল করতো কোনো কিছুকে হালাল মনে করতে যখন হারাম করতো কোনো কিছুকে হারাম মনে করতে জায়েজ করলো জায়েজ নাজাইজ করে দিল নাজাইজ হয়ে গেল এটা করতে না তোমরা খ্রিস্টানরা তখন আদি রাজি আল্লাহ নতুন মুসলমান খ্রিস্টান ধর্মতে বললেন যে নাম হ্যাঁ আমরা এটা করতাম জি তখন কি বললেন তিলকা এবাদত ইয়াহুম এটি হচ্ছে তোমাদের তাদের পূজা করা এবাদত করা রব বানিয়ে নেওয়া এটি হচ্ছে রব বানিয়ে নেওয়া যে হালাল এবং হারাম করার অধিকার আল্লাহকে বাদ দিয়ে ওদেরকে দিয়ে দিলে ধর্মীয় পন্ডিতদেরকে মুরব্বীদেরকে দিয়ে দিলে জি আজকাল মুসলিম সমাজে এক শ্রেণীর লোকেরা কোন আমল করে যদি জিজ্ঞাসা নিয়ে আমলটা করছেন কেন আমাদের মুরব্বীরা করেছেন বুজুর্গানের দিন করেছেন এটা কি সেই রকমই নয় বুজুর্গানের দিন করেছেন সেই জন্য সম্ভব আর বুজরুগানের দিন এটা করেননি সেই জন্য ওইটি সন্ন্যত নয় বিদাত দলিল কোরআনও নয় দলিল হাদিস নয় সমস্যা এখানে আজ পর্যন্ত খ্রিস্টানদের ধর্মে রয়েছে খ্রিস্টানদের বানাওয়ার ধর্মে মানুষের তৈরি করা খ্রিস্টানদের যে বর্তমান ধর্ম সেই ধর্মে রয়েছে যে তাদের বাবা ভেটিকানের বাবা যদি খ্রিস্টান জগতের জন্য এতদিন পর্যন্ত কোনো কিছু অবৈধ হারাম ছিল যদি বলে যে আজকে থেকে তোমাদের হে খ্রিস্টান জগৎ তোমাদের জন্য হালাল তাহলে হালাল হয়ে যাবে হালাল মেনে নিবে তারা প্রত্যেক গির্জায় গির্জায় ঘোষণা করে দেওয়া হবে যে এটি বাবা ভ্যাটিকানের বাবা আমাদের বড় বাবা কি করেছেন হালাল করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন আর এর বিপরীত এতদিন কি ছিল হ্যাঁ, হালাল ছিল হ্যাঁ হারাম করে দিল তো হারাম হয়ে গেল না এটা আর করা যাবে না করা যাবে না তাহলে ধর্মের হালাল হারাম করা বৈধ অবৈধ করার এখতিয়ার ক্ষমতা এখনো দেওয়া আছে খ্রিস্টান ধর্মীয় পণ্ডিতদেরকে বা ধর্মযাজকদেরকে পক্ষান্তর ইসলামে হালাল হারামের মালিক একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমিন আর তা বর্ণনার মালিক মোহাম্মদ রসুল্লাহ তা বর্ণনা মোহাম্মদ করেছেন হয় কোরআন কারিমে অথবা তার হাদিসে এছাড়া আল্লাহ নবীর যে কোনো কিছু হালাল হারাম ছিল না আর নতুন করে হালাল হারামের ইয়ে উঠে গেল করতে হবে করতে হবে না অথচ কোরআন বা হাদিসে নেই এটা ইসলামের নেই ইসলামের সবচাইতে বড় পন্ডিত যদি মনে করা হয় এলমের পন্ডিত হোক আর নাই হোক সম্মানের দিক দিয়ে কাবা শরীফের ইমাম ঠিক না কাবা শরীফের ইমাম হতে পারে কাবা শরীফ ইমাম চাইতে বড় বড় আলেম পৃথিবীতে আছেন সৌদি আরব আছেন অন্য জায়গায় তো থাকতে পারে কিন্তু কাবা শরীফের ইমাম মান সম্মানের দিক দিয়ে সারা বিশ্বের যে কিবলা মুসলিমের কিবলা সে কিবলার ইমাম কাবা শরীফের ইমাম যদি এমন একটি ফতুয়া দেন যেটি কোরআন মাহাদিসের বিরোধী তাহলে তার কোনো মূল্য নেই আছে কোনো মূল্য নেই এই হচ্ছে ইসলাম তাহলে বোঝা গেল হালাল হারাম করার অধিকার মুসলিম কোন এমামকে আলেমকে দেওয়া হয়নি কোন পন্ডিতকে দেওয়া হয়নি পক্ষান্তরে বাতিল ধর্মগুলিতে তা রয়েছে তাহলে মূর্খ আবেদদের কথা বলছিলাম মূর্খ আবেদ আর ফাঁসিক আলেমদের কথা বলছিলাম দুই শ্রেণীর লোকদের থেকে বাঁচতে হবে তাহলে যে কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে তাহলে তা সত্য না মিথ্যা তা করণীয় না বর্জনীয় করব না করব না এর জন্য আমাদের কি ভূমিকা পালন করতে হবে এ কথাটি আমাদের জেনে রাখা জরুরি আলেম বলুক অথবা আবেদ বলুক কেন আমরা দুই দুই শ্রেণীর লোকের কথাই শুনি একজন এবাদত বন্দী করে না তার কথা তো শুনবো না ধর্মীয় কথা একজন বললে কমপক্ষে নামাজি ধার্মিক লোক বলবে যদিও আলেম নয় তাহলে আমরা শুনে থাকি যে না লোকটি তো ভালো মানুষ মনে হচ্ছে তো ভালো মানুষ একটা ভালো কথা বলছে তাহলে মানবো ঠিক না আর না হলে আলেমের কথা আমরা শুনবো আলেম অথবা আবেদের কথা যদি আমরা শুনি তো কি শর্তের সাথে এই ক্ষেত্রে তাদের কথাগুলিকে কোরআন সন্ন্যার সামনে পেশ করতে হবে যে আল্লাহর কিতাব রাসুলের হাদিস দিয়ে আমরা যাচাই বাছাই করবো যাচাই করে যদি দেখা যায় কোরআন সন্ন্যার সমর্থন পাওয়া যাচ্ছে আল্লাহ এবং রসুলের কথা দিয়ে হ্যাঁ সমর্থন পাওয়া যাচ্ছে এই আলেমের কথার আবেদের কথার সতলোকের কথা আল্লাহর অলির কথা তাহলে নেব আর যদি সমর্থন না পাওয়া যায় তাহলে ছেড়ে দিতে হবে আমাদের কাছে শরীয়তের উৎস হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে করিম এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস তার কর্ম তার কথা তার অনুমোদন এর মধ্যে যদি পাওয়া যায় সেটি আমাদের দিন ধর্ম আর না হলে আমাদের ধর্ম বুজুরগানের দিনের কথা নয় বড়দের কথা নয় মুরব্বীদের কথা নয় আবেদদের অলিয়া উলিয়াদের কথা নয় আর তাদের কিসা কাহিনী নয় আর তাদের স্বপ্ন নয় ইত্যাদি এসব নয় তো তারপরের আয়াতে সুরা মায়েদার আয়াতের কথা বলছেন আল্লাহ পাক বলছেন ওকাউল্লিহি মহান আল্লাহর বাণী আল্লাহ তাকলু ফি দিনিকুম আহলাল কিতাব বিশেষ করে আল্লাহ পাক রব্বুল ইয়াহুদ্দিন আসার আহলি কিতাবদেরকে সম্বোধন করে বলছেন হে আহলি কিতাবরা তোমরা তোমাদের দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না গায়র আল নাই ছাড়া মানে অন্যায় ভাবে তোমরা বাড়াবাড়ি করিও না নেই নাই সঙ্গত কিছু নেই শরীয়তে নেই ধর্মের নেই আর তোমরা বাড়াবাড়ি করবে বাড়াবাড়ি করিও না পন্ডিতদের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না আর আবেদদের ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না আর তোমরা অনুসরণ করিও না এমন এক জাতির প্রবৃত্তির এমন এক জাতির প্রবৃত্তির অনুসরণ করিও না কাবদাল্লু কাবল যারা এর পূর্বেই পথভ্রষ্ট হয়ে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে ও আদাল্লু কাসিরা আর বহু মানুষকে পথভ্রষ্ট করেছে তাহলে যারা নিজেরা পথভ্রষ্ট হয়ে গেছে জাহেল আবেদ আর অন্যদেরকে পথভ্রষ্ট করেছে ফাসেক আলেম তাদের মনের কামনা বাসনা তারা যাব বললে তারা যা করে তার কি করিও না অনুসরণ করিও না তাদের প্রবৃত্তির অনুসরণ করিও না তারা চাইলেই করতে হবে তারা বললেই করতে হবে না অদাল্লু আনসাবিল এবং সঠিক পথ থেকে তারা বিভ্রান্ত হয়ে গেছে অদাল্লু আনসাবিল পথভ্রষ্ট করেছে আর পথভ্রষ্ট হয়ে গেছে নবী করিম সাল্লা সাল্লামের একটি হাদিস রয়েছে যে যখন জামানা শেষ হয়ে আসবে কেয়ামত কাছাকাছি আসবে কেয়ামতের একটি ছোট লক্ষণ বলা হয়েছে বড় লক্ষণ তো যা রয়েছে কিন্তু ছোট লক্ষণ বহু রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে ভালো আলেম ভালো আলেম মানে সৎ আলেম যারা কোরআন শূন্য মোতাবেক কি করে আমলও করে আর অন্যদেরকে রাস্তাও দেখায় এইরকম আলেম পাওয়া যাবে না তখন লোকেরা কি করবে মানুষের অন্তর থেকে হঠাৎ করে এলেম উঠিয়ে নেবেন না যে একজন আলেম বেঁচে আছেন আর সে ভালো জ্ঞান রাখতেন ভালো আমলও রাখতেন আর হঠাৎ করে তার অন্তর থেকে আল্লাহ ইমান উঠিয়ে নেবেন অন্তর থেকে এলেম এতগুলি শিখেছিলেন সব উঠিয়ে নেবেন ছিনিয়ে নেবেন এরকম চেনবেন না তাহলে কেমন করে এলম উঠে যাবে কোরআন সুন্নার সঠিক জ্ঞান উঠে যাবে আর মানুষ বিভ্রান্তির শিকার হয়ে যাবে আল্লাহ এলেম কে উঠিয়ে নেবেন পৃথিবী থেকে আলেমদেরকে উঠিয়ে নিয়ে ভালো ভালো আলেমগুলি মারা যাবেন ভালো ভালো যারা আলেম ছিলেন তারা মারা যাবেন ইমাম বুখারি মারা গেছেন আর ইমাম বুখারির মধ্যে কোন আলম তৈরি হয়নি ইমাম আবু হানিফা মারা গেছেন তার আলম তৈরি হয়নি ইমাম শাফি মারা গেছেন মালিক মারা গেছেন আহমদ মারা গেছেন ইমাম ইমাম মারা গেছেন ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ মারা গেছেন এইরকম অর্ধে মুজাহিদ বহু আলেম আলামারা মারা গেছেন কোরআন সোনার আলেম আলামা আর তাদের পরে তাদের যে মতো দক্ষতা হাসিল করবে এবং তারা তাদের মতো কোরবানি দেবে ইসলামের জন্য সত্য দিনের প্রচার করবে এইরকম আলেমের অভাব আপনার গ্রামের কথা বলি তাদের উদাহরণ না দিয়ে আপনার গ্রামে একজন ভালো আলেম ছিল আপনার ডিস্ট্রিক্ট একজন ভালো আলেম ছিল কোরআন সন্ন্যাদ ছাড়া অন্য কথা বলতেন না কোনো বিদাতের কথা বলতেন না তহিদের কথা বলতেন সুন্নার কথা বলতেন তিনি মারা গেলেন কিন্তু তার না কোনো ছেলে ছেলেদের মধ্যে কোনো এরকম ভালো আলেম হলো না আপনার গ্রামে কোনো ভালো আলেম হলো বা আপনার ডিস্ট্রিক্ট কোনো ভালো আর হলো না তাহলে এই ডিস্ট্রিক্ট ফাঁকা ভালো আলেম থেকে ঠিক না এইভাবে ধীরে ধীরে ভালো আলেমরা উঠে যাবেন ওর আলেমদের সাথে সাথে এলিমা উঠে যাবে ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বেকাবজুল আলামা হাত্তা এদা আল্লাম ইয়াবকা ফিন্নাসে আলেম আল মানব সমাজের মুসলিম সমাজে ভালো কোনো আলেম পাওয়া যাবে না ভালো আলেম নেই কিন্তু মশলা তো জিজ্ঞেস করতে হবে তালাকের মশলা আসতেই থাকবে বিবাহের মশলা আসতেই থাকবে তহিদের মশলা আসতেই থাকবে সুন্নতের মশলা মাসাইল আসতে থাকবে নামাজের মশলা মাসাইল আসতে থাকবে লোকজন মশলা মাসাইল জিজ্ঞেস করবে কারণ মানুষের সমস্যা আছে আর সমাধান চাইবেই সমাধান দিতে হবে যেমন রোগ মানুষের রোগ দৈহিক রোগ ডাক্তার থাকার না থাকুক রোগ তো আর ডাক্তার না এই গ্রামে তো আর রোগ আসবো না এমনটি কি হবে রোগ আসতে থাকবে তাহলে ডাক্তার লাগবে ডাক্তারের ব্যবস্থা রাখতে হবে তাহলে ডাক্তার যদি না থাকে তাই কি রোগ হবে না রোগ তো হইতেই থাকবে সুতরাং যদি ভালো ডাক্তার না থাকে ভালো ডাক্তার মারা গেছে এলাকায় আর ভালো ডাক্তার আসে না আর এরা ডাক্তাররা গ্রামে আসতে চায় না ওই গ্রামের জীবন যাপন করতে পারে আমরা ঢাকায় গিয়ে ওখানে তো আমার অনেক ইনকাম তাহলে আপনার গ্রামে উপায় নেই আপনাকে যেতে হবে কোয়াক ডাক্তারের কাছে হাতুড়িয়া ডাক্তারের কাছে যেতে হবে চিকিৎসার জন্য আর হাতুড়ে ডাক্তার যা করে আপনার শরীরে ওই রকম হাতুড়ে আলেম ওই রকমই করবে আপনার ইমানের ধর্মের বুঝতে পারছেন না পারছেন না হাতুড়ে ডাক্তার যেমন আপনার শরীর স্বাস্থ্যের করে দেয় একটা রোগ যদি আপনার সারাই তো দশটা রোগ পয়দা করে দেয় এমন এমন এমন ওষুধ দেয় দিয়ে বাস্তব সত্য কথা ঠিক তেমনই হাতুড়ে আলেমগুলি যখন থেকে যায় ভালো ভালো আলেম শেষ হয়ে যাবে তখন ওই রকমই আপনার একটা সমাধান দিয়ে অনেক শিরিক বিদারতে লিপ্ত করে দিবে গোমরাহিতে লিপ্ত করে দিবে হয়তো বাহ্যিক ভাবলেন আমি একটা সমাধান পেয়ে গেলাম কিন্তু আপনাকে গুমরা করে দিল দাল্লুমিন কবল দাল্লু কাসিরা নিজেরা গুমরা হয়েছে আর করে বহু লোককে বলছেন হ্যাঁ তাইজ আলম নাস আলেম যখন আলেম বাকি থাকবে না সব মারা যাবে ভালো ইত্তা খাজার নাসর নেতার তো দরকার হুজুরের তো দরকার হুজুরের দরকার আজকাল বাঙালি সমাজে হুজুর দাঁড়িয়ে ভালো থাকলে হুজুর আমি নিজের চোখে দেখেছি অনেকদিন ধরে যাইনি কিন্তু কোন এক খালে কথা বলছি যে গিয়েছি একটু আমার আমার সাথে আরেক ভাই ছিলেন রাস্তা দিয়ে চলছি শুনছি একটা লোক পান খাচ্ছে জর্দা দেওয়া পান খাচ্ছে আর দাড়িটা একটু বড় আছে দাঁড়িয়ে দেখে অন্যান্য যারা বিনা দাঁড়িয়েওয়ালা লোক তারা সবাই তাকে হুজুর বলছে হুজুর কেমন আছেন হুজুর ভালো আছেন হুজুর আসলে হুজুর ওই লোকটিকে আমার চিনিও আমি যে হুজুর না মাদ্রাসায় পড়ার লোক না দাঁড়িয়েছে কথা বুঝতে আর মাদ্রাসায় পড়ার লোকও তো বহু লোককে গুমরা করছে আবার তাদের কথা বললেন আলেম ফাঁসেক আলেম বিদাতি আলেম তারা গুমরা করছে তাহলে যদি এলেমে না থাকে আর দাঁড়িয়ে দেখে যদি হুজুর বলে আমাদের সমাজের লোক তাহলে তাদের কাছ থেকে তো অবশ্যই চিকিৎসা নেবে মাসলা মাসাইল জিজ্ঞেস করবে গুমরা হবে নবী সাল্লাহ বলছেন যে জাহেল মূর্খদেরকে নেতা বানিয়ে ফেলবে তাদেরকে হুজুর বানিয়ে ফেলবে তাদের কাছ থেকে মাসলা মাসাইল জিজ্ঞাসা করবে আফতাও বেগারে তখন না জানে ফতুয়া দেবে গ্রামে গঞ্জে অল্প পয়সার মৌলবী যারা সামান্য কিছু পড়েছে দাখিল পাশ করা কেউ আলেম পাশ করা আলিয়া মাদ্রাসার কেউ কোনো রকম করে টেন টেন পাশ টাস করে এসছে আর এমন কোনো ভালো জ্ঞান নেই এটা চাকরি নিয়েছে মক্তবের চাকরি মেয়ে ছেলে পড়াও একাই দাম পাড়া কোরআন পর্যন্ত পড়া এইটুকু দৌড় তার কিন্তু তাকে যদি বড় বড় প্রশ্ন করেন ওর সামনে দুটো রাস্তা এক হয় বলবে তার সততা ইমানদারি যে ভাই আমি ভালো আলেম নই সুতরাং বড় আলেমের কাছে চলে যাও ভাই বড় আলেম সম্পর্কে জানা থাকলে বলবে না হলে খোঁজ করা আমি কিছু জানি না কিন্তু এই কথা যদি বলে তো সে চিন্তা করছে আমার চাকরি নিয়ে টানাটানি তোমাকে মাসে মাস হুজুর বেতন দিচ্ছি আর তুমি যদি আমার মশলাটাই না বলতে পারো তোমাকে রেখে লাভ কি আমার লাভ কি আপনাকে রেখে লাভ এই ভয় রিজিক চলে যাবে এই ভয়ে তারা কিন্তু এই কথা বলে না যে বড় হুজুরের কাছে জানো আমরা জানি না এই কথা বলে না ফতুয়া দেবে না জেনে ফতুয়া দেবে ফতুয়া দিতে হবে মানে এক মাসলা জিজ্ঞেস করলে হিল্লা করতে হবে গতকালকে ঘটনা বলছে একটা এক লোক আছে তার বিবিকে তালাক দিয়েছে তালাক দিয়ে এখানে মাজরাই থাকে অনেক দূরে থাকে তালাক দেওয়া ছয় মাস হয়ে গেছে তারপরে এসছে জিজ্ঞেস এত তালাক কটা হয়েছে এক প্রশ্ন তারপরে কতদিন হয়েছে এক প্রশ্ন কত মাসলা আমি যখন মাসলা তাকে বললাম যে তার বিবি এখন হারাম হয়নি তবে যেহেতু ইদ্যত পার হয়ে গেছে বিয়ে করতে হবে এক তালাক হয়েছে সে বলছে মসজিদে দেখলাম যে একটা বড় হুজুর দাঁড়িয়ে বড় দাঁড়িয়ে আর দেখলাম যে বাংলাদেশি হুজুর হুজুর লাগলো মসজিদ থেকে বেরিয়েছিল নামাজ পড়ে এখানে জামা মসজিদে তো জিজ্ঞেস করলাম যে হুজুর আপনারা এখানে দাওয়া সেন্টারে যান নাকি বলে দিয়েছে হ্যাঁ, হ্যাঁ দাওয়া সেন্টারে যাই ধোকা দেওয়ার জন্য কথা বুঝতে পারছেন দাওয়া সেন্টারে যাই মানে দাওয়া সেন্টারের লোক আমরা তো বলছে যে আমার একটা মাসলা আমি এইরকম স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি তো কি করতে হবে হিল্লা করতে হবে হিল্লা করতে হবে সোজা ফতে হিল্লা করতে হবে হিল্লা করা মানে বুঝছেন আপনার বিবিটাকে নিয়ে রাত্রে একটা লুকিয়ে লুকিয়ে বিয়ে দিতে হবে এটা বন্ধু বান্ধব ঠিক করে চাচাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই ঠিক করতে ভাই রে আমার বিবিটা হারাম হয়ে গেছে তোকে হালাল করে দিতে হবে তুই এক রাত রাখ তুই একটা রাতের জন্য কালকে আবার তুই রেখে দিস না মুশকিল কারণ ফিরিয়ে দিও ছেলে মেয়ে আছে তুই ফিরিয়ে দিস কালকে বুঝলেন সকালবেলা তুই ফিরিয়ে দিবি আমাকে এই যে ঠিকার জেনার বিয়ে ব্যবচারের বিয়ে যে হালালার ওপর লানত করেছেন বিয়ে করিম সাল্লাহ যে ব্যক্তি হালালা করবে আর যার জন্য হালালা করা হবে দুইজনে ওই পাঠা আর যে ওই পাঠাকে দিতে গেল নিজের বাড়ির বকরি বুঝতে পারছেন কিনা দুইজনের ওপর কি হয়েছে আল্লাহর লানত হয়েছে আর বিদাতি ফেকার কিতাবে আছে যে হালাল মাকরু হ্যাঁ মাকরু লানত আল্লাহর লানত হচ্ছে অভিশাপ হচ্ছে রহমত থেকে বঞ্চিত আর মাকরু অথচ আল্লামারা বলেছেন ইমাম জাহাবির কিতাব কাবিরা কাবিরা গোনার উপরে বাংলায় কিতাব অনুবাদ হয়েছে ঢাকায় পাওয়া যাবে এই মোটা কিতাব আছে দেখবেন কিতাবুল কাবায়ের কাবায়ের প্রথম সংজ্ঞায় করেছেন যে কাবিরা গোনা ওইসব গুনাকে বলা হয় যে গোনার জন্য জাহান নামের শাস্তির কথা বলা হয়েছে অথবা জাহান নাম জান্নাত থেকে বঞ্চিতর কথা বলা হয়েছে অথবা আল্লাহর গজবের কথা বলা হয়েছে অথবা লানত অভিশাপের কথা বলা রহমত থেকে বঞ্চিতর কথা বলছে লানত লানতের কথা বলা হয়েছে অথবা কোনো দণ্ডবিধি তার উপর রয়েছে ইসলামের বুঝতে পারলেন তাহলে সেগুলি হচ্ছে কাবিরা গুনা আল্লাহর লানত হচ্ছে হালালা কারি আর যার জন্য হালালা করা হবে তার জন্য আর ফেকার কিতাবের হুজুরা লিখছে যে হালালা করা মকরু বিড়ি খাও মাকরু জর্দা খাও মাকরু তামাক খাও মাকরু আর মাকরু মানে খাও সুতরাং হালালা মকরু মানে হালালা মানে করো ঠিক না লানত নেও আল্লাহর অভিশাপ নাও রহমত থেকে বঞ্চিত হও এই এইখানে মসজিদে ফতুয়া দিয়ে দিয়েছে যে তোমার বিবির হিল্লা করতে হবে আর তার রুচি হয় না এর আগে জোবাইলে ছিল ওই ভাই বলছে আমি জোবাইলে ছিলাম তো জোবাইলে দাওয়া সেন্টারে যেতাম এখন অনেক দূর মাদুরাই থাকে তো বলছে তারপর চলে আসছে যে এইরকম আচ্ছা ওকে জিজ্ঞেস করেছে যে আপনারা যে হিল্লার ফটো দিলেন তো কতদিন ধরে সৌদি আরবে আছেন তখন দেড় মাস থেকে তখন তার সন্দেহ হয়ে গেছে সন্দেহ হয়েছে দেড় মাস ধরে সৌদি আরবে থাকে তাহলে তুই ফতোয়া ওই দেশি ফতোয়া আমরা আমার বিবিকে হালাল করতে হবে দেশি ফতোয়া দাদা বুঝতে পেরেছেন তারপরে চলে এসছে আমার কাছে ছুটি তো দেখছেন নবী করিম সাল কি বলছেন ফাফতা বেগায় এলমে না জেনে ফতুয়া দেবে ফতোয়া দেবে যে আমার দাঁড়িয়ে আছে আমাকে হুজুর হুজুর বললো আর যদি ফতোয়াটা না দিই তার হুজুর থাকছি না তার ফতোয়া দিতেই হবে বিনা এলেমে ফতুয়া দিয়ে ফাদাল্লু নিজেও পথভ্রষ্ট গোমরা হবে ও আদাল্লু অন্যদেরকেও গোমরা করে পথভ্রষ্ট করবে নিজেও পাপি হয়ে জাহান নামে যাবে অন্যদেরকেও জাহান নামে নিয়ে যাবে সুদ্দুনার সাবিল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন তারপরে এই আয়তে সুরা মায়েদা কি বলছেন তারা গোমরা হয়ে গেছে আর বহু মানুষকে তারা পথভ্রষ্ট করেছে ওদাল্লু আন সাবিল আল্লাহর সঠিক রাস্তা থেকে তারা পথভ্রষ্ট হয়ে গেছে এই ছিল জাহিলি যুগের মতবাদ যে আমাদেরকে অনকরণ করতে হবে না জাহিলি যুগের লোকদের সাল্লাহ আলী মোহাম্মদ আলহি ওসাহী আজমাইন